الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الشهر الحرام قتال فيه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার শিরোনাম দিতে পারি শান্তির ধর্মে যুদ্ধ কেন একটা প্রশ্ন প্রচলিত আছে ইসলাম শান্তির ধর্ম ইসলাম শান্তির ধর্ম সুতরাং শান্তির ধর্মে যুদ্ধ থাকার তো কথা না যুদ্ধ থাকার কথা না তাহলে যারা যুদ্ধের কথা বলে নিশ্চয় তারা ভুল বলে সুতরাং ইসলামে কি নাই যুদ্ধ নাই একদল লোকের কথা বলে আরেকদল লোকে প্রশ্ন তুলে ইসলাম জোর জবরদস্তি করে মানুষকে কি করে দিনের ভিতরে তাদের ধর্মে ঢুকায় তাই তো যুদ্ধের ব্যবস্থা তাই তো দুটার সারমর্ম এটাই কি নাম শান্তির ধর্ম আবার সেখানে কি যুদ্ধের ব্যবস্থা কেন এর উত্তর আমরা একাধিক পন্থায় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথম উত্তর হল আল্লাহ তালা যুদ্ধ ফরজ করেছেন আল্লাহ তালা যুদ্ধ ফরজ করেছেন অতএব আল্লাহ তালার কথার উপরে আল্লাহ তালার নির্দেশের উপরে কারো কারো কোন রকমের প্রশ্ন করার সুযোগ নেই অধিকার নেই কারণ বান্দার উপরে আল্লাহ তালা যেই ধরনের বিধান ইচ্ছা তাই আরোপ করতে পারেন হ্যাঁ বলতে পারেন যদি বান্দার জন্য অকল্যাণকর হয় তাও আল্লাহ তালাই অধিকার আছে কিন্তু আল্লাহ তালা অকল্যাণকর কোন নির্দেশ দেন না কারণ আল্লাহ তালা আলিম আল্লাহ তালা হাকিম আল্লাহ তালা মহাজ্ঞানী বান্দার জন্য কোনটা কল্যাণকর কোনটা আল্লাহ তালার হ্যাকমতের সাথে মিলে এটা আল্লাহ তালা সবচেয়ে ভালো জানেন তাই বান্দাকে বান্দার জন্য কল্যাণকর বিধানের নির্দেশই দিয়ে থাকেন কারণ বান্দাকে আল্লাহর চেয়ে বেশি কেউ ভালোবাসে না হাদিসের মধ্যে আছে আল্লাহ তালা রহমত তৈরি করেছেন একশত দুনিয়াতে বন্টন করে দিয়েছেন এক ভাগ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এক ভাগ কি করেছেন বন্টন করেছেন তার মধ্যেই মায়ের ভাগে বেশি পড়েছে আর এতটুকু একটু বেশি পড়েছে তাই কি মা সন্তানকে কত ভালোবাসে কেমন ভালোবাসে নব্বই বছর না একশো বছর যদি মাকে কি করে একটা সন্তান কষ্ট দেয় একশো বছর পুরা হওয়ার পরে গিয়া মায়ের পায়ে পরে বলে মা আমি এতদিন ভুল করছি ক্ষমা চাই আপনি ক্ষমা করে দেন মা চোখের পানি ফেলে সন্তানকে কি করে কুলে টেনে নেয় আর অতীতের সব অপরাধ কি করে ভুলে যায় কষ্ট ভুলে যায় আর আল্লাহ তালা বান্দাকে একশো ভাগের একশো ভাগ মহব্বত দিয়ে কি করেন মহব্বত করেন তাহলে আল্লাহ কি বান্দার জন্য অকল্যাণকর বিধান দিবেন এটা হতেই পারে তো প্রথম কথা হলো কি আল্লাহ তালা ফরজ করেছেন আল্লাহ তালা কালাম পাকে এরশাদ করেন সুরায়ে বাকারার দুই শত ষোলো নম্বর আয়াত আল্লাহ তালা বলেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম তোমাদের উপর কিতাল ফরজ করা হয়েছে অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয় وعسى أن تكرهوا شيئا وهو خير لكم পক্ষান্তরে তোমাদের নিকটে একটা বিষয় অপছন্দনীয় অথচ তা তোমাদের জন্য কল্যাণকর وعسى أن تحبوا شيئا وهو شر لكم আর এটাও সম্ভব যে একটা বিধান একটা বিষয় তোমাদের কাছে পছন্দনীয় অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর বস্তুত আল্লাহ তাআলা জানেন তোমরা জানো না তাহলে বুঝা গেল আল্লাহ তালা যেহেতু কিতালকে ফরজ করেছেন নিশ্চয়ই পৃথিবীর মানুষের জন্য এর মধ্যে কি রয়েছে কল্যাণ রয়েছে অকল্যাণকর হলে আল্লাহ তালা ফরজ করতেন না যেহেতু বান্দার কল্যাণার্থী আল্লাহ তালা ফরজ করেছেন সুতরাং এই প্রশ্ন করার কোন সুযোগ নেই যে শান্তির ধর্মে যুদ্ধ কেন বুঝে এসেছে দ্বিতীয়ত আমরা এভাবে বুঝতে পারি কুফর এর ফিতনা সবচেয়ে বড় ফিতনা আল্লাহ তালার পথে বাধা সৃষ্টি করা এর ফিতনা বড় ফিতনা একজন মানুষ মারা যাওয়া হাজারো মানুষ নিহত হওয়া লক্ষ লক্ষ মানুষ নিহত হওয়ার চেয়েও একজন মানুষকে আল্লাহ তালার দিন থেকে ফিরিয়ে রাখা একজন মানুষকে কাফের বানানো বেশি কি অপরাধ বড় অপরাধ বেশি ক্ষতিকর আর মূলনীতি আছে যখন দুইটা বিপদ একই সাথে আসে তখন যেই বিপদটা ছোট সেই বিপদটা গ্রহণ করো বড় বিপদ থেকে বাঁচার জন্য তা আমরা বুঝলাম কি লক্ষ মানুষ নিহত হওয়ার চেয়েও একজন মানুষ কাফের হয়ে যাওয়া বা একজন মানুষকে দিনের পথ থেকে ফিরিয়ে রাখা বড় অপরাধ প্রমাণ আল্লাহ তালা কালামে পাকে বলেন يسألونك عن الشهر الحرام قتال فيه লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে আশহুরে হরুমে সম্মানিত মাসে যুদ্ধ করার ব্যাপারে আপনি বলুন উল কিতালুন ফিহি কাবীর যে আশহুরে হরুমে যুদ্ধ করা সম্মানিত মাসসমূহে যুদ্ধ করা মহাপাপ তবে আল্লাহ রাস্তা থেকে ফেরত রাখা বাধা দেওয়া আল্লাহ রাস্তা থেকে বাধা দেওয়া ওয়াকুফরুম বিহি আল্লাহ তালার সাথে কুফরি করা ওয়াল মসজিদিল হারাম মসজিদে হারাম থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখা আকবর আল্লাহ তালার নিকটে আরো মহাপাপ আরো বড় পাপ আশুরে হরুমে যুদ্ধ করা মহাপাপ আর আল্লাহ তালার রাস্তা থেকে ফিরিয়ে রাখা কুফরি করা মসজিদে হারাম থেকে ইমানদারদেরকে বাধা দেওয়া লোকদেরকে বাধা দেওয়া তার চেয়েও বড় পাপ ওয়াল ফিতনা তু আকবর মিনাল আল ফেতনা সৃষ্টি করা মানুষকে সঠিক পথ থেকে ফিরিয়ে রাখা এটা একটা কি ফেতনা মানুষকে সঠিক দিন বুঝতে না দেওয়া এটা কি ফেতনা মানুষকে শহীদ দিনের উপর আমল করতে না দেওয়া ফেতনা মানুষকে কুফরি করতে বাধ্য করা ফেতনা মানুষকে তাগুতের অনুসরণ করতে বাধ্য করা ফেতনা মানুষকে দিনের পথ থেকে ফিরিয়ে রাখতে বাধ্য করা ফেতনা ইত্যাদি এই সব কি ফিতনা এই ফিতনাকে দূর করতে গিয়ে ছোট বিপদ ছোট বিপদ সেটা কি বিতাল কে গ্রহণ করা মূলনীতি অনুযায়ী কি অগ্রগণ্য ছোট বিপদকে গ্রহণ করে বড় বিপদ থেকে কি করতে হবে বাঁচতে হবে সুতরাং পৃথিবীর মুসলমানদেরকে কুফর থেকে বাঁচানোর জন্য আল্লাহ তালার নাফরমানি করতে বাধ্য যারা করছে তাদের বাধ্য বাধকতা থেকে বাঁচানোর জন্য মানুষকে সহি দিন শেখানোর জন্য হ্যাঁ, মানুষকে তাগুত্বের অনুসরণ থেকে বাঁচানোর জন্য কি করা পিতাল করা এটা কি অপরাধ নয় এটা কোনো খারাপ বিষয় নয় বরং এটা জরুরি এটাই কি নিয়ম বুঝে এসেছে বড় বিপদ থেকে বাঁচার জন্য ছোট বিপদকে গ্রহণ করে নেওয়া বেছে নেওয়া বুঝে এসেছে আমরা আয়াত থেকে বুঝতে পারলাম মূলনীতি আয়াত এবার আমরা যুক্তির মাধ্যমে বোঝার চেষ্টা করি যুক্তির মাধ্যমে বুঝার চেষ্টা করি শান্তি কাকে বলে প্রশ্ন শান্তি কাকে বলে শান্তি অর্থ কি এই যে আমি কারো শান্তি নষ্ট করব না কারো উপরে আঘাত করব না আমার উপরে যদি কেউ আঘাত করে আমি তা প্রতিহতও করব না শান্তির অর্থ কি এই নাকি শান্তির অর্থ এই যে আমি কারো শান্তি নষ্ট করব না কারো উপর আঘাত করব না আমার শান্তিও কাউকে নষ্ট করতে দিব না আমার উপরে কাউকে আঘাত করতে দিব না কোনটা শান্তি প্রথমটা না দ্বিতীয়টা তাহলে বুঝেন কাফেরদের ব্যাপারে আল্লাহ তালা কি করেছেন বলে রেখেছেন ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا কাফেররা তাদের সাধ্য অনুযায়ী সর্বদা এই চেষ্টাই করবে যতক্ষণ না তোমাদেরকে তাদের ধর্মে ফিরিয়ে নিতে পারবে ততক্ষণ তাদের চেষ্টা এইটাই থাকবে তারা তোমাদের সাথে সর্বদাই কি করবে কেতাল করবে কি উদ্দেশ্যে যেন তারা তোমাদেরকে পুনরায় তাদের ধর্মে ফিরিয়ে নিয়ে যেতে পারে যেন তোমাদেরকে তোমাদের ধর্ম থেকে ফিরিয়ে নিতে পারে যদি তারা সাধ্য রাখে তাহলে তারা সর্বদা কি করবে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবেই আমরা যুদ্ধ করলেও করবে না করলেও করবে এখন আমি যদি তারা আক্রমণ করলো আক্রমণের জন্য চেষ্টা করলো আমি যদি প্রতিহত না করি তাহলে আমি কি শান্তিকামী না আমি বাস্তবে আরেকজন ফেতনাবাদ কারণ আমার নিজেকে ধ্বংস করলাম আমার পরিবারকে ধ্বংস করলাম প্রতিহত করার ব্যবস্থা না করি তারা আক্রমণ করবে আমি ঘরে কি করব বসে থাকবো আর বলবো আমি শান্তিকামী আসলে শান্তিকামী না তুমি বুঝ দিল কাপুরুষ ইসলাম কাপুরুষতাকে পছন্দ করে না ইসলাম কাপুরুষতার ধর্ম নয় এই জন্যই কাফেরদের বিরুদ্ধে পিতালের বিধান ফরজ করা হয়েছে সুতরাং এটা কিনা শান্তি নষ্ট করা না বরং শান্তি রক্ষা করা এটা তো হল জেহাদ যখন ফরজে কেফায়া হবে ফরজে আইন না কেফায়া কখন যখন মুসলমানদের উপর কাফেররা আক্রমণ করবে না মুসলমানরা অগ্রগামী হয়ে কে করবে আক্রমণ মানে কথা বলতে একদমই জিহাদ বোঝাচ্ছে আমার উদ্দেশ্য কি একদম এটা হলো একদামি জিহাদের ক্ষেত্রে একদামি জিহাদের ক্ষেত্রে একদামি জিহাদ সে মুসলমানরা অগ্রগামী হয়ে কি করবে কাফেরদের উপরে আক্রমণ করবে তখন যে কথাটা একটু পরিষ্কার বলি একদামি আর দিফাই দ্বিধায় কোনটা যখন আমার উপর আক্রমণ করতে আসে তখন আমি প্রতিহত করব এটা হলো কি দিফাই এটা ফরজি আইন এখন একজন মানুষ আমার ঘরে <coughs> আক্রমণ করতে আসলো আমি কিছুই বললাম না আমি কি শান্তি রক্ষা করলাম না নষ্ট করলাম আর যদি আমি কি করি সে প্রতিহত করতে এসেছে আমাকে আঘাত করতে এসেছে আমি প্রতিহত করলাম তাহলে আমি শান্তি রক্ষা করলাম কারণ এই লোকটা ভবিষ্যতে আর কোন সাধারণ লোকের বাড়িতে বা কোন নিরপরাধ লোকের বাড়িতে আক্রমণ করার চিন্তা করবে না কারণ সে মনে মনে চিন্তা থাকবে তার যে আমি যদি তার বাড়িতে আক্রমণ করবি সেও কি করবে আমার প্রতিহতের ব্যবস্থা করবে তাহলে আমি কি করলাম শান্তি বজায় রাখলাম নিজেও শান্তি নষ্ট করলাম না অন্য কাউকে শান্তি নষ্ট করতে দিলাম না এটা হলো এই সুরতটা যেটা বললাম আমাকে আক্রমণ করতে আসলো দিফাই জিহাদ এখন প্রশ্ন হয় মানলাম দিফাই জিহাদ ফরজ যখন আপনার উপর আক্রমণ করবে তখন কি আপনি প্রতিহত করবেন এটা ফরজ আমরাও মানি তাহলে ইসলামে ইকদামি ফরজ ইকদামি জিহাদ কেন অর্থাৎ আগে বেড়ে কাফেরদের উপরে আক্রমণ করা এরও কারণ আল্লাহ তালা বলে দিয়েছেন তারা যদি সামর্থ্য রাখে তাহলে কি করবে তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরিয়ে নিবে যতক্ষণ ফিরিয়ে নিতে পারবে না ততক্ষণ তোমাদের সাথে যুদ্ধ করতেই থাকবে তাহলে বোঝা যায় ওরা শক্তি পাইলেই সুযোগ পাইলেই মুসলমানদের বিরুদ্ধে কি করবে যুদ্ধ করবে তাই মুসলমানদের উপর ফরজ হলো মাঝে মাঝে তাদের উপর আক্রমণ করে তাদের শক্তিকে কি করা কমিয়ে রাখা তাদের শক্তিকে কমিয়ে রাখা এটাও শান্তি নষ্ট নয় কারণ ওরা তো আগে থেকে কি শান্তি নষ্টকারী হয়েই আছে এটি তো আল্লাহ তারা বললেন সুযোগ পাইলে ওরা কি করবো তবু ধরবে আক্রমণ করবে সুযোগ পাইলেই আক্রমণ করবে এটাই তো বললেন তাহলে বোঝা গেল ওরা সর্বদাই এই চেষ্টায় থাকে এই সুযোগে থাকে বুঝে তাহলে এই আলোচনা থেকে আমরা কি করতে পারলাম বুঝতে পারলাম জেহাদ এটা কি থাকা জরুরি শান্তির ধর্মে জেহাদ শান্তি রক্ষার জন্য জরুরি শান্তির ধর্মে জেহাদ বিশৃঙ্খলা না বরং শান্তি রক্ষার জন্য জরুরি দুনিয়ার একটা নিজাম দুনিয়ার একটা নিজাম যেই রাষ্ট্র বিদ্রোহীদেরকে বিদ্রোহীরা আক্রমণ করার আগেই সায়স্তা করতে পারে বা অন্য কোন রাষ্ট্র ওই রাষ্ট্রে আক্রমণ করার পূর্বেই সায়স্তা করার ব্যবস্থা করতে পারে তাকে বলা হয় বুদ্ধিমান সে সফল রাষ্ট্র নায়ক সফল তাহলে ইসলাম যদি একদমই জিহাদের ব্যবস্থা রাখে এখানে তো ইসলাম প্রশংসাযোগ্য প্রশংসার যোগ্য প্রশ্ন আসার কোনো সুযোগ নেই দুনিয়ার নেজাম যদি কি এইটা হয় যে অন্য শত্রু যে কি করছে রাষ্ট্রপতি বুঝতে পারতেছে অন্য শত্রু কি তাকে তার দেশে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে এটা বুঝে সে কি করলো তাদের উপর আক্রমণ করে দিল তাকে দুনিয়াতে কি বলা হয় সফল রাষ্ট্রনায়ক এবং বিচক্ষণ কি করা বিচক্ষণ রাষ্ট্রনায়ক তাহলে আল্লাহ তালার বিধানের উপর প্রশ্ন কেন প্রশ্ন করার কোন সুযোগ আছে এই প্রশ্নটা সাধারণত কারা করে থাকে খ্রিস্টানরা করে থাকে ইসলাম ধর্মে কি নিরহদের উপরে কি করে আক্রমণ করে ইসলামী জিহাদের উপর বিশ্বাস করে তারা কি করে প্রশ্ন করে ইস্কাল করে আমরা বলি এই ইকদামি জিহাদ বলেন আর দিফাই জিহাদ বলেন আর যুদ্ধের ব্যবস্থাপনা বলেন যুদ্ধের বিধান বলেন এইটা শুধু ইসলাম ধর্মে মোহাম্মদ সাল্লাহ ধর্মেই না পূর্ববর্তী নবীদের ধর্মেও ছিল আর পূর্ববর্তী নবীদেরকে খ্রিস্টানরা মানে ইসা আলাহাম পর্যন্ত নবীদেরকে কি করে খ্রিস্টানরা মানে ইসা আলাহাম পর্যন্ত নবীদেরকে কি করে খ্রিস্টানরা মানে আর ইসা আলাহিসাল্লাম পর্যন্ত যত নবী ছিলেন তাদের মধ্যে অনেক নবীর ধর্মেই জেহাদের বিধান কিতালের বিধান ছিল আল্লাহ তালা বলেন وكأي من نبي قاتل معه ربيون كثير وكأي من نبي قاتل معه ربيون كثير আর বহু নবী ছিলেন যাদের সঙ্গী সাথীরা তাদের অনুবর্তী হয়ে জিহাদ করেছে তাদের সঙ্গী সাথী হয়ে জিহাদ করেছে তো মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের ধর্মের উপরে তোমরা কি করো প্রশ্ন করো তাহলে পূর্ববর্তী নদী যাদেরকে তোমরা মানো তাদের ধর্মেও তো কি ছিল জিহাদের ব্যবস্থা ছিল তো তাদের উপর প্রশ্ন করো না কেন নিশ্চয় এখানে তোমাদের কি আছে কোন দুরবিসন্ধি আছে তোমাদের প্রশ্ন কিনা গ্রহণযোগ্য না অন্যদের উপর যদি পূর্ববর্তীদের উপর যদি জেহাদের বিধান না থাকতো তাহলে তোমাদের জন্য একটা সুযোগ ছিল তাও সেই সুযোগ গ্রহণযোগ্য না কারণ আল্লাহ তালাই ফরজ করেছেন তারপরেও কিছুক্ষণের জন্য মেনে নিলাম যে কি ছিল সুযোগ ছিল আর সেই সুযোগটা আল্লাহ তালা কি করেছেন বন্ধ এই ঘোষণা আল্লাহ তালা দিয়ে দিয়েছেন এই আয়াতের মাধ্যমে সুরায়ে আলে ইমরানের একশত সাতচল্লিশ নম্বর আয়াত একশত সাতচল্লিশ নম্বর আয়াত বুঝে এসেছে অতএব খ্রিস্টানদের প্রশ্ন করার কোনো সুযোগ নেই মুসলমানদের তো সুযোগই নেই খ্রিস্টানদেরও কোনো সুযোগ নেই সুতরাং ইসলাম ধর্মে জিহাদ আছে থাকবে একান্ত জরুরি যেই ধর্মের নিরাপত্তা ব্যবস্থা নেই সেই ধর্মে মানুষ ঢুকে না যেই রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা নেই যেই রাষ্ট্রের আইন শৃঙ্খলা সুস্থ না ঠিক নেই আইন শৃঙ্খলা সঠিক নেই সেই দেশে মানুষ কি করে না ইনভেস্ট করে না বাইরের কোম্পানি বর্তমান বাংলাদেশের হালত দেখেন আইন শৃঙ্খলা কি ঠিক নেই বিশৃঙ্খলা অবস্থা নিরাপত্তা নেই এই জন্য বাইরের রাষ্ট্র কি করে না বর্তমানে কি করতেছে না ইনভেস্ট করছে না ঠিক যে ধর্মে নিরাপত্তা ব্যবস্থা নেই সেই ধর্মে মানুষ ডুববে কেন কারণ সে তো চিন্তা করবে আমি যদি অমুক ধর্ম গ্রহণ করি তাহলে আমাকে মেরে ফেলা হবে ওই ধর্ম তিনি নিরাপত্তার ব্যবস্থা নেই নিরাপত্তার ব্যবস্থা ইসলামে জিহাদ থাকা এটা হলো নিরাপত্তা ব্যবস্থা এই নিরাপত্তা ব্যবস্থার কারণে মানুষ কি ইসলামে এখন একটা প্রশ্ন যে রসুল করিম সাল্লাহ আলহি মক্কার জিন্দগিতে শুধু কি করেছেন দাওয়াত দিয়েছেন জিহাদ করেন নাই মদিনার জিন্দগিতে এসে জিহাদ করেছেন তাহলে আমরা কি শুধু দাওয়াতের মাধ্যমে দিনের প্রচার প্রসার ঘটাতে পারি না মানুষকে দিনের পথে আনতে পারি না এই কথার সহজ উত্তর হল যে মানসুখ বিধান মানসুখ বিধান এর উপর আমল করলে কি পাওয়া যায় না সোয়াব পাওয়া যায় না আমল করতে হয় কি নাসেখ বিধানের উপর তো পিতাল ওয়াকাতিলুহুম হাত্তা তাকুনা ফিতনা এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা কিতালহীন দাওয়াত কি করে দিয়েছেন রহিত করে দিয়েছেন কাফেরদেরকে এখন দাওয়াত দিলে পিতালের মাধ্যমে দাওয়াত দিতে হবে কাফেরদেরকে কিতালহীন দাওয়াত দেওয়ার সুযোগ নেই কারণ কাফেরদেরকে কিতালহীন দাওয়াত দেওয়ার যে বিধান ছিল তা কি হয়ে গেছে রহিত হয়ে গেছে মানসুখ হয়ে গেছে এখন শুধু রয়েছে কি কিতাল যুক্ত দাওয়াত এই আয়াত নাজিল হওয়ার পর সুরায়ে আলে সুরায় আনফালের উনচল্লিশ নম্বর আয়াত নাজিল হওয়ার পর রাসুল করিম সাল্লাহ আলী সাল্লাম কিতালহীন দাওয়াত আর দেন নাই তখন যে দাওয়াত ছিল সেটা কি কিতাল যুক্ত দাওয়াত এটাই সাহাবাই কেরাম কুন্তুম উম্মাতিন উখরিজাত লিন্নাস এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে কি কাফেরদেরকে আমরা কি করি বন্দি করে জিনজিরে বেঁধে কি করি নিয়ে আসি রাষ্ট্রে তারপরে তারা কি করে ইসলামে ঢুকে যায় হ্যাঁ একটা প্রশ্ন হতে পারে যে তাহলে এটা কি ইসলামের মধ্যে ঢুকতে বাধ্য করা হলো না যে যে প্রশ্নটা অনেকেই করে থাকে প্রথম প্রশ্ন হলো তাকে ইসলামে ঢুকতে বাধ্য করা হয় নাই বরং ইসলামের অনুশাসন মানতে বাধ্য করা হয়েছে যে তুমি থাকবে ইসলামের রাষ্ট্রে থাকবে তবে ইসলামের বিধিবিধান মেনে ইসলাম গ্রহণ করো বা না করো তাতে কিছু যায় আসে না থাকতে হবে ইসলামের অধীনে দ্বিতীয়ত যদি বলা হয় যে না ইসলাম গ্রহণ করতে তাকে করা হয়েছে বাধ্য করা হয়েছে এখানেও প্রশ্নের সুযোগ নেই কারণ আল্লামা ইবনুল আরবি মালিকি রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন যে ইকরাহ কাকে বলা হয় আল্লাহ তালা কালাম বলেছেন লা ইকরাহা ইকরাহ কাকে বলা হয় তো বাতিলের উপর উঠাইতে বাধ্য করা এটাকে ইকরাহ বলা হয় আর সত্য জিনিসকে গ্রহণ করতে যদি জোর জবরদস্তি করা হয় এটাকে কি বলা হয় না একরাহ বলা হয় না এর প্রমাণ হিসেবে উনি উল্লেখ করেছেন যে হাদিসের মধ্যে আছে উমির তো আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে আমি মানুষের সাথে পিতাল করব যতক্ষণ না তারা কি করে লা বলে তাহলে লা বলানোর জন্য কি করতে বলা হয়েছে পিতাল করতে বলা হয়েছে তাহলে কি লাহ বলতে বাধ্য করা হলো না উনি বলতেছেন ইবনুল আরবি বলতেছেন যে হকের উপর উঠাইতে যদি কি করা হয় বাধ্য করা হয় এটাকে ইকরাহ বলা হয় না সুতরাং যদি এই কথা মেনেও নেওয়া হয় যে ইসলামে পিতালের মাধ্যমে কি করা হয়েছে মানুষকে দিনের উপর উঠতে বাধ্য করা হয়েছে তারপরেও বলা হবে কি এটা কিনা একরাহের অন্তর্ভুক্ত নয় কারণ সত্যের উপর কি উঠানো হয়েছে এর প্রমাণ আল্লাহ কালামকে বলেন আমি যখন কি করলাম পাহাড় কে তুলে ধরলাম কান্তির উপরে ইহুদিদের উপরে মুসা ছায়ের মতো হয়ে আছে তারা মনে করলো মনে হয় পাহাড়টা আমাদের উপর পড়ে যাবে এখন আমাদের উপরে পড়ে যাবে আমি তাদেরকে বললাম কি আমি তোমাদেরকে যেই বিষয়ে নির্দেশ দিয়েছি তা তোমরা কি করো আঁকড়ে ধরো আল্লাহ তালা এখানে বাধ্য করলেন কিনা আল্লাহ তালা সরাসরি উপরে কি করেছেন পাহাড় ধরেছেন যে কি তোমরা ধরো অন্য চায় অবস্থাটা কি এখনই কি চাপা দিয়ে মেরে ফেলবো বাধ্য করলেন কিনা তাহলে বোঝা যায় হকের উপরে বাধ্য করাকে কি বলে না একরাহ বলে অন্যথায় তো কি হতো বলা এই কথা বলতে বাধ্য হওয়া লাগতো যে আল্লাহ তালা কি করেছেন তাদেরকে দিন গ্রহণ করতে বাধ্য করেছেন অথচ আল্লাহ তালার নিকটেই ওই দিন কিনা পছন্দ নিয়ে না যেটা কি বাধ্য হয়ে কি করছে গ্রহণ করেছে তাহলে এটা কি না বাধ্যবাধকতা না এটা কি কি বলা হয় না এটা একরা নয় আল্লাহ তারা আমাদেরকে এই কথা বুঝার আমল করার তো সেই দান করুন তো আমরা সার মর্ম কি পাইলাম যে ইসলাম ধর্মে যুদ্ধ আছে থাকবে এইটা শান্তির ধর্মে যুদ্ধ থাকা শান্তির বিপরীত নয় বরং শান্তি বজায় রাখার মাধ্যম এর উপরে প্রশ্ন করার কারো কোন অধিকার নেই আলহামদুলিল্লাহ